উকবাহ ইবনু হারিস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক নারীকে আমি বিয়ে করলাম কিন্তু আরেক নারী এসে বলল আমি তো তোমাদের দুজনকে দুগ্ধপান করিয়েছি তখন আমি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট গিয়ে বিষয়টি উল্লেখ করলাম তিনি বললেন এমন কথা বলা হয়েছে তখন বিয়ে কিভাবে সম্ভব তাকে তুমি ত্যাগ করো অথবা তিনি সেরকম কিছু বললেন